স্বাধীনতা সবার কাছে কত আপন তাই না স্বাধীনতা যেন আকাশের ওই নীল যেখানে কারো কোনো বাধা নেই নেই বন্ধন ও যেন সাগরের ঢেউ প্রাণী আনে দোলা শুধু দোলা স্বাধীনতা স্বাধীনতা স্বাধীনতা স্বাধীনতা তোমার সাথে কার তুলনা কার গো তুমি সই বর্ণমালার বই তোমার সাথে কার তুলনা কার গো তুমি সই বর্ণমালার বই তোমার সাথে কার তুলনা সাথে কার তুলনা কার যে আছে মিল ওই আকাশের নীল ওই আকাশের নীল ওই আকাশের নীল ওই আকাশের নীল তোমার সাথে কার তুলনা কার গো তুমি সই বর্ণমালার বই তোমার সাথে কার তুলনা কার গো তুমি সই বর্ণমালার বই সাগর জলের ঢেউ তোমার সাথে কার তুলনা পায় না খুঁজে কেউ সাগর জলের ঢেউ সাগর জলের ঢেউ সাগর জলের ঢেউ সাগর জলের ঢেউ তোমার সাথে কার তুলনা কার গো তুমি শোন বর্ণমালার বই তোমার সাথে কার তুলনা কার গো তুমি শোন বর্ণমালার বই তোমার সাথে কার তুলনা কার গো তুমি কথা নামটি স্বাধীনতা তোমার সাথে কার তুলনা কার গো তুমি কথা নামটি স্বাধীনতা নামটি স্বাধীনতা নামটি স্বাধীনতা নামটি স্বাধীনতা তোমার সাথে কার তুলনা কার গো তুমি সই বর্ণমালার বই তোমার সাথে কার তুলনা কার গো তুমি সই বর্ণমালার বই তোমার সাথে কার তুলনা কার গো তুমি সই বর্ণমালার বই তোমার সাথে কার তুলনা কার গো তুমি সই বর্ণমালার বই